ভেজাল ভেজাল ভেজাল ভেজাল আমি চোখ মেলিলেই চোখ বুঝিলে দেখতে সদা পাই ভেজাল যুক্ত বাংলাদেশটার হবে কি উপায় রে ভাই হবে কি উপায় রে ভাই হবে কি উপায় আমি চোখ মেলিলেই চোখ বুঝিলে দেখতে সদা পাই ভেজাল যুক্ত বাংলাদেশটার হবে কি উপায় রে ভাই হবে কি উপায় রে ভাই হবে কি উপায় মাছ ঘুষতে ভেজাল রে ভাই ফলে মূলে বেশি ভেজাল চালে ডালে যেমন ভেজাল লবণটা নয় নির্ভেজাল মাছ ঘুষতে ভেজাল রে ভাই ফলে মূলে বেশি ভেজাল চালে ডালে যেমন ভেজাল লবণটা নয় নির্ভেজাল ভেজাল মুক্ত দেশ গড়তে হাতে হাত মিলাও সবাই ভেজাল মুক্ত দেশ গড়তে হাতে হাত মিলাও সবাই চোখ মেলিলেই আমি চোখ মেলিলেই চোখ বুঝিলেই দেখতে সাদা পাই ভেজাল যুক্ত বাংলাদেশটার হবে কি উপায় রে ভাই হবে কি উপায় রে ভাই হবে কি উপায় আমি চোখ মেলিলেই চোখ বুঝিলেই দেখতে সদা পাই ভেজাল যুক্ত বাংলাদেশটার হবে কি উপায় রে ভাই হবে কি উপায় রে ভাই হবে কি উপায় শিক্ষাঙ্গনে ভেজাল রে ভাই রাজনীতিতে বেশি ভেজাল এমপি মন্ত্রী ভেজাল রে ভাই পুলিশটাও নয় নির্ভেজাল শিক্ষাঙ্গনে ভেজাল রে ভাই রাজনীতিতে বেশি ভেজাল এমপি মন্ত্রী ভেজাল রে ভাই পুলিশটাও নয় নির্ভেজাল ভেজাল মুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ হও সবাই ভেজাল মুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ হও সবাই চোখ মেলিলে আমি চোখ মেলিলেই চোখ বুঝিলেই দেখতে সাদা পাই বেজাল যুক্ত বাংলাদেশটা হবে কি উপায় রে ভাই হবে কি উপায় রে ভাই হবে কি উপায় আমি চোখ মেলিলেই চোখ বুঝিলেই দেখতে সদা পাই ভেজাল যুক্ত বাংলাদেশটার হবে কি উপায় রে ভাই হবে কি উপায় রে ভাই হবে কি উপায় প্রেম পীড়িতি ভেজাল রে ভাই বুরকাতে আরো বেশি ভেজাল সব কিছুতেই ভেজাল রে ভাই দেশটাও তবু ডিজিটাল প্রেম পীড়িতি ভেজাল রে ভাই বুরকাতে আরো বেশি ভেজাল সব কিছুতেই ভেজাল রে ভাই দেশটাও তবু ডিজিটাল ভেজাল মুক্ত দেশ গড়তে হাতে হাত মিলাও সবাই ভেজাল মুক্ত দেশ গড়তে হাতে হাত মিলাও সবাই চোখ মেলিলে আমি চোখ মেলিলে চোখ বুঝিলেই দেখতে সদা পাই বেজাল যুক্ত বাংলাদেশটার হবে কি উপায় রে ভাই হবে কি উপায় রে ভাই হবে কি উপায় আমি চোখ মেলিলেই চোখ বুঝিলেই দেখতে সাদা পাই বেজাল যুক্ত বাংলাদেশটার হবে কি উপায় রে ভাই হবে কি উপায় রে ভাই হবে কি উপায় স্বাধীন করে পেয়েছিলাম ভেজাল মুক্ত বাংলাদেশ ভেজাল যুক্ত হয়ে গেছে আমার সোনার বাংলাদেশ স্বাধীন করে পেয়েছিলাম ভেজাল মুক্ত বাংলাদেশ ভেজাল যুক্ত হয়ে গেছে আমার সোনার বাংলাদেশ ভেজাল মুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ হও সবাই ভেজাল মুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ হও সবাই চোখ মেলিলে আমি চোখ মেলিলে চোখ বুঝিলে দেখতে সদা পাই ভেজাল যুক্ত বাংলাদেশটার হবে কি উপায় রে ভাই হবে কি উপায় রে ভাই হবে কি উপায় আমি চোখ মেলিলেই চোখ বুঝিলেই দেখতে সাজা পাই ভেজাল যুক্ত বাংলাদেশটার হবে কি উপায় রে ভাই হবে কি উপায় রে ভাই হবে কি উপায় রে ভাই হবে কি উপায় রে ভাই হবে কি উপায়